بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا আলিফ লাম র এ এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত অতপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ হতে যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দিগি না করো নিশ্চয় আমি তোমাদের প্রতি তারই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤت كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير আর তোমরা নিজেদের পালনকর্তার সমীপে ক্ষমা প্রার্থনা করো অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন আর যদি তোমরা বিমুখ হতে থাকো তবে আমি তোমাদের উপর এক মহাদিবসের আজাবের আশঙ্কা করছি ইলাল্লাহি আল্লাহর সান্নিধ্যে তোমাদেরকে ফিরে যেতে হবে আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما রাখো নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে শুনো তারা যখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে তিনি তখনও জানেন যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে নিশ্চয় তিনি জানেন যা কিছু অন্তঃসমূহে নিহিত রয়েছে وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয় সবকিছুই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 আজাব এসে পড়বে সেদিন কিন্তু তা ফিরে যাওয়া নয় তারা যে ব্যাপারে উপহাস করত তাই তাদেরকে ঘিরে ফেলবে رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আস্বাদ গ্রহণ করতে দেই অতপর তা তার থেকে ছিনিয়ে নেই তাহলে সে হতাশ ও কৃতঘ্ন হয় ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور আর যদি তার উপর আপতিত দুঃখ কষ্টের পরে তাকে সুখ ভোগ করতে দেই তবে সে বলতে থাকে যে আমার অমঙ্গল দূর হয়ে গেছে আর সে আনন্দে আত্মহারা হয় অহংকারে উত্থত হয়ে পড়ে তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎ কার্য করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير আর সম্ভবত ঐসব আহকাম যা উহির মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে মন ছোট করে বসবে তাদের এ কথায় যে তার উপর কোন ধন ভাণ্ডার কেন অবতীর্ণ হয়নি অথবা তার সাথে কোনো ফেরেস্তা আসেনি কেন তুমি তো শুধু সতর্ককারী মাত্র আর সবকিছুর দায়িত্ব ভারিত আল্লাহ নিয়েছেন আমি فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون تركي بالي কোরআন তুমি তৈরি করেছ তুমি বলো মুসলিমুন তারা কি বলে কোরআন তুমি তৈরি করেছ তুমি বলো তবে তোমরা অনুরূপ দশটি সুরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে অতপর তারা যদি তোমাদের কথা পূরণ করতে অপারগ হয় তবে জেনে রাখো এটা আল্লাহর ইলম দ্বারা অবতীর্ণ হয়েছে আরো একিন করে নাও যে আল্লাহ ব্যতীত কোন অন্য মাবুদ নেই অতএব এখন কি তোমরা আত্মসমর্পণ করবে যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্যই কামনা করে আমি তাদের দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হবে না এরাই হল সেসব লোক আখিরাতে যাদের জন্য আগুন ছড়া নেই তারা এখানে যা কিছু করেছিল সবই বরবাদ করেছে আর যা কিছু উপার্জন করেছিল সবই বিনষ্ট হলো।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 অস্বীকার করে দোজকি হবে তার ঠিকানা অতএব আপনি তাতে কোনো সন্দেহে থাকবেন না নিঃসন্দেহে এটা আপনার পালনকর্তার পক্ষ হতে ধ্রুব সত্য তথাপি অনেকেই তা বিশ্বাস করে না ومن أظلم ممن افترى على الله كذبا يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء আর তাদের চেয়ে বড় জালিম কে হতে পারে যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে এসব লোককে তাদের পালনকর্তার সাক্ষাৎ সম্মুখীন করা হবে আর সাক্ষীগণ বলতে থাকবে এরাই ওই সব লোক যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল শুনে রাখো জালিমদের উপরে আল্লাহর অভিসম্পাত রয়েছে الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون যারা আল্লাহর পথে বাধা দেয় আর তাতে বক্রতা খুঁজে বেড়ায় এরাই আখিরাতকে অস্বীকার করে أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من তারা পৃথিবীতে আল্লাহকে অপারগ করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারীও নেই তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে তারা শুনতে পারত না এবং দেখতেও পেত না